ধারাবাহিক যে বিষয়ের উপরে খোব্বা চলছিল সেই বিষয়টি ছিল আল আহাদিস আল মাউদুআ আল মোরাব্বাজাত ফি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে বহুল প্রচলিত যে জাল হাদিসগুলো হাদিসের নামে নবী সাল্লাহ ইসলামের নামে অথবা ইসলামের নামে সমাজে যেই জাল হাদিসগুলো প্রচলিত সেখান থেকে আমরা বাছাই করে মোট একশোটি আমরা বহুল প্রচলিত বিশেষ করে আমাদের বাংলাদেশে এই ধরনের একশোটি জাল হাদিসের আমরা আলোচনা ধারাবাহিক শুরু করেছি ইতিপূর্বে আমরা আটটি পর্বে আশিটি জাল হাদিস আমরা বর্ণনা করেছি তো আজকের পর্বে ইনশাআল্লাহ আজকের নবম পর্বের আলোচনা করব ইনশাআল্লাহ আজকের পর্বে আমরা আরও দশটি জাল হাদিস আলোচনা করব এর মাধ্যমে আমাদের নবম পর্ব পর্যন্ত অর্থাৎ নব্বই পর্যন্ত আমাদের আজকের খোদ্বায় জাল হাদিস আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমরা এই জাল হাদিসগুলো আলোচনা করার উদ্দেশ্য হল যাতে আমরা সবাই এই ব্যাপারে সচেতন হই অর্থাৎ ওলামাই কেরাম আমরা যারা আছি এটা আমাদের আসলে জেনে শুনে আমরা জাল হাদিস প্রচার করি না কোনো আলামি করে না মানে উনি স্পষ্ট জেনে যে আমি জানি এটা জাল হাদিস তারপরেও আমি মানুষের কাছে প্রচার করতেছি বিষয়টা এরকম না মানে বিষয়টা হইল যে আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসতেছে তো অনেক দিন ধরে চলে আসছে অনেকের মুখে শোনা গেছে অনেক বড় বড় পীর সাহেব বুজুর্গ অনেক দিনদার মানুষ এরকম বলছেন তো তখন আমরা মনে করি যে এত বড় পিসাহেব হুজুর বলছেন বা এত বড় আলেম বলছেন উনি কি আর এটা জাল হাদিস বলে কি বলতেন এই যে আরেক উনার উপরে ভরসা করে কিন্তু আমরা এগুলো বলে ফেলি কিন্তু এটা যে জাল হাদিস এটা জানলে কিন্তু কোনো আলেমে এগুলা প্রচার প্রসার করতেন না তো এই জন্য এটা আমাদের সবারই উচিত যে আমাদের একটু ইসলামের ব্যাপারে কথা বলার আগে কোরআন সুন্নার কথা বলার আগে যে একটা হাদিস যখন আমি বলবো হাদিসটা আগে একটু যাচাই বাছাই করে নেওয়া যে হাদিসটা নবী সাল্লামের সহি হাদিস কিনা এটা হাসান কিনা বা এটা কোন পর্যায়ের হাদিস এটার উপরে আমল করা যাবে কিনা এটা প্রচার প্রসার করা যাবে কিনা এগুলো আমাদের ওলামাই কেরামদের একটু সচেতন হওয়া দরকার সচেতন না হইলে মানে পর্যায়ক্রমে আমাদেরকে রেফারেন্স দিয়ে পরবর্তী প্রজন্ম পরবর্তী প্রজন্মকে রেফারেন্স দিয়ে আরেক প্রজন্ম এইভাবে চলতে থাকবে কিন্তু আমরা যদি এগুলো একটু যত বড় বুজুর্গই বলুক যত বড় ফির সাহেবে বলুক যত বড় আলেমেই বলুক তারও ভুল হইতে পারে ভুলের উর্ধে কেউ না আম্বিয়া আলহিমুসালাম ছাড়া নবী রাসুলেরা ছাড়া বাকি মানুষেরা কেউ ভুলের উর্ধে না সবারই ভুল হইতে পারে আম্বিয়া আলহিমুসালাম ওহির ভিত্তিতে পরিচালিত হইতেন সরাসরি আল্লাহ সুবাহতালা পরিচালনা করতেন এজন্য তাদের ভুল হতো না কিন্তু আমরা সবারই ভুল হইতে পারে এজন্য প্রথম বিষয় হলো যে আমাদের সচেতন হওয়া আর সাধারণ আম বাইরা যারা আছে আম জনতা যারা আছে তাদেরও এই ক্ষেত্রে কিছুটা দায়িত্ব কর্তব্য আছে যে আমরা যখনই কোনো কিছু আমল করব যখনই কোনো কিছু শুনবো জানবো তখন সেটা একটু আল্লাপাক যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন ততটুকু জ্ঞান বুদ্ধির আলোকে একটু যাচাই বাছাই করে নেওয়া যেহেতু আমরা যে যুগে বসবাস করি এটা ভেজালের যুগ এটা দুনিয়া সব কিছুর মধ্যে ভেজাল আছে তো সুতরাং এখানে দিনের মধ্যেও ভেজাল থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় অস্বাভাবিক কিছু না এজন্য আমি যেটা আমল করব যেটা আমি আখেরাতে মুক্তির জন্য আমার যেটা ফাতেও হবে সেটা একটু আমার জ্ঞান বুদ্ধির আলোকে আল্লাপাকে আমাকে যতটুকু বুঝার তৌফিক দিয়েছেন এতটুকু বুঝের আলোকে আমি চেষ্টা করব যে এটা আসলে কোরআন হাদিস আছে কিনা বা হাদিসটা সহি কিনা আলহামদুলিল্লাহ বর্তমান দুনিয়া এলেম এলেম অর্জনের জন্য একেবারে সহজ প্রযুক্তি বর্তমানে আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে যে কোনো একটা হাদিস আপনি এখন এক মুহূর্তে জানতে পারবেন যে হাদিসটা সহি কিনা দইফ কিনা জাল কিনা এটা এখন ইন্টারনেটে আপনি সার্চ দিলে হাদিসটা চলে আসবে যে হাদিসটা কোন পর্যায়ের হাদিস কোন মহাদ্দেশেন একরাম এটাকে কি বলছেন এগুলো জানা একেবারে সহজ বিষয় এজন্য সম্মানিত ভাই বোনদের প্রতি অনুরোধ থাকবে যে আমরা যেন আমল করার আগে এই আমলটা সম্পর্কে হাদিসটা সম্পর্কে একটু আমরা জানা বোঝার চেষ্টা করি কারণ ইসলামটা এলেমের নাম ইসলাম জ্ঞানের নাম ইসলাম জাহালতের নাম না জাহালতের মাধ্যমে দুনিয়ার স অন্যান্য কাজ করা যায় কিন্তু ইসলাম পালন করা যায় না ইসলামে প্রত্যেকটা জিনিসের জন্য অ্যালেম লাগে আপনার উজু করবেন এলেম লাগবে নামাজ পড়বেন এলেম লাগবে ইমান আনবেন এলেম লাগবে সলাত আদায় করবেন সিয়াম পালন করবেন অ্যালেম লাগবে হজ করবেন এলেম লাগবে মানে এলেমবিহীন ইসলামে কোনো আবাদতে হয় না কোনো আমলে হয় না কিছুই হয় না মানে ইসলামের আরেক নাম এলেম মানে জ্ঞানটা ইসলাম জ্ঞানবিহীন এলেমবিহীন ইসলাম হয় না এই জন্য কবরে আপনার যখন তিনটা প্রশ্ন করা হবে প্রশ্নের উত্তর যখন কোনো ব্যক্তি সুন্দর করে দিয়ে দিবে তো ফেরাজ তারা তখন তাকে একটা সম্পূরক প্রশ্ন জিজ্ঞাসা করবেন যেমন আমরা কোনো স্টুডেন্ট যদি মেডিকেলে চান্স পেয়ে গেছে বুয়েটে চান্স পেয়ে গেছে আমরা ওই ছেলেটাকে ধরে জিজ্ঞাসা করি ভাই তুমি কয় ঘন্টা লেখাপড়া করতা কোথায় কোচিং করছো কেমনে তুমি এই ভালো জায়গায় তুমি সুযোগ পেয়ে গেলা এগুলো জানার চেষ্টা করি ফেরেস্তারা যখন দেখবে যে এই আল্লাহর বান্দাটাকে তিনটা প্রশ্ন করার সাথে সাথে সুন্দর করে আনসার দিয়ে দিছে ফেরেস্তাদের কাছে অবাক লাগবে তখন ফেরেস্তারা তাকে জিজ্ঞাসা করবে ওয়ামা ইউদ্রিকা ওয়ামা ইউদ্রিকা তুমি এই এত সুন্দর আনসার এত সুন্দর জবাব কিভাবে জানলা কিভাবে শিখত এগুলা তো তখন আল্লাহর বান্দা বলবে তালাও তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব তালাওয়াত করতাম আমি আল্লাহর কিতাব পড়াশোনা করতাম আল্লাহর কিতাব থেকে জানার চেষ্টা করতাম আল্লাহর কিতাব পড়াশোনা করে আমি জানছি এই বিষয়গুলো আর যে লোকটা উত্তর দিতে পারবে না তাকেও ফেরেস্তারা জিজ্ঞাসা করবে তাকেও ফেরেস্তারা বলবে যখন দেখে যে একটা আনসারও দিতে পারে না তা আমরা যদি ছাত্রকে জিজ্ঞাসা করি ক্লাসে পড়া জিজ্ঞাসা করলাম কিছু বলতে পারে না তখন আমরা বলি যাই রে বেটা তুই বাড়িতে কি করস সারা রাত কি করছ বাড়িতে কাজ কি খোঁজ খবর লই না পারলো না কেন তো ফেরস্তারও তাকে বলবে হালা তালাইতা ওয়ালা দাঁড়াইতা আরে মিয়া তুমি দুনিয়াতে কিছু লেখাপড়া করো নাই তুমি কি আল্লাহর কিতাব তালাবাদ করো নাই তুমি কি কিছু জানা বুঝার চেষ্টা করো নাই তুমি পারলা না কেন এগুলোর উত্তর দিতে তাহলে বোঝা যায় যে কবরের প্রশ্নে সফল হতে হলে পাশ করতে হলেও লেখাপড়া লাগবে জানা বোঝা লাগবে জানা বুঝাবিহীন ইসলাম হয় না আল্লাহর দিন হয় না জানা বুঝাবিহীন এলমবিহীন দিন হইলে তখন দুনিয়া সেরেক ঢুকে পড়ে বেদাত ঢুকে পড়ে দুনিয়ার ইসলামের নামে এই জাল হাদিস ঢুকে পড়ে যখনই মানে মানুষ এলেমবিহীন ইসলাম পালন করা শুরু করে দেয় এই জন্য আমার সম্মানিত ভাইয়েরা আমরা প্রত্যেকে প্রত্যেকের আলোকে অনেকে বলে যে আমি তো বেশি উচ্চশিক্ষিত না বড় পড়ালেখা জানি না আমি কেমনে করব। বড় পড়ালেখা জানান না কিন্তু দুনিয়াবি ব্যাপারে তো আপনি আলহামদুলিল্লাহ সব সচেতন জমি একটা আপনি না জানি না বুঝি রেজিস্ট্রি দিয়ে দিচ্ছেন এরকম ঘটনা তো ঘটে নাই কোনোদিন আপনি লেখাপড়া জানান না তাই বলে দলিল একটা আনছে আর আপনি সিগনেচার করে দিয়ে দিচ্ছেন না আমি কিছু বুঝি না সিগনেচার করে দিয়ে দিই পড়ানো দরকার নাই পড়ারও দরকার নাই কাউকে কোনোদিন বলে আপনি পাঁচশো টাকার নোট পাঁচ টাকা বলে দিয়ে দিচ্ছেন এই ঘটনা তো আপনার জীবনে ঘটে নাই আপনি লেখাপড়া জানান না তাহলে দুনিয়াবি বিষয়গুলোতে যদি আমরা এই সচেতনতা অবলম্বন করতে পারি তাহলে আমার অনন্তকাল যে আখেরাতের জীবন আখেরাতের হায়াত তার জন্য আমাদের কতটুকু বেশি সচেতন হওয়া দরকার কিন্তু দেখা যায় ওই ব্যাপারে কোনো সচেতনতা নাই বলে যে কিছু জানি না সাধারণ মানুষ আমরা এত লেখাপড়াও জানি না কিছু জানি না হুজুরেরা যা বলে তা কিন্তু দুনিয়াবি ব্যাপারে যে হুজুরে যা বলে বা মুখে যা বলে তা এটা মানে না কিন্তু দিনই ব্যাপারে একেবারেই আমরা খোঁজ খবর নেওয়ার ন্যূনতম চেষ্টাও করি না এই জন্য আমাদেরকে এই জালহাদিসগুলো আলোচনার মাধ্যমে এটাই সচেতনতা তৈরি করা যে জালহাদিস খালি একশোটা না আরও এরকম শত শত আছে বাংলাদেশে তা আমরা যাতে সবসময় সচেতন থাকি কেউ আমাদেরকে ইসলামের নামে কোরআনের নামে সুন্নার নামে দিনের নামে ন্যূনতম যাতে ধোকা দিতে না পারে আল্লাহ পাক আমাদের সবাইকে ভেজাল মুক্ত নির্ভেজাল সহি তাওহিদ আল্লাহর একত্ববাদ বুঝার সেরেক মুক্ত ইমান আল্লাপাক আমাদের সবাইকে নসিব করুন আল্লাপাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন আজকে আমরা যেই জাল হাদিসগুলো আলোচনা করব আজকে প্রথমটা হলো একাশি নম্বর থেকে আমাদের শুরু একাশি নম্বর যে জাল হাদিসটি সেটি হলো আমাদের খুব প্রসিদ্ধ একটা হাদিস সেটা হলো আসলাত মেরাজুল মিনিন যে নামাজ মুমিনের মেরাজ এটা মোটামুটি কমন একবার সবাই জানে আমাদের মুসল্লিদের অধিকাংশই কিন্তু এটা জানেন যে নামাজ একজন মুমিনের মেরাজ এবং আমরা অনেক সময় ওয়াজে মাহফিলে বয়ানে বেশি বেশি শুনি নবী সালাম জীবনে মেরাজ করছেন একবার আমরা মেহরাজ করি ডেলি পাঁচবার আমাদের কারণ আল্লাহ রসুল বলছেন আসলাত মেরাজুল মিনীন হ্যাঁ, এই যে আমরা কথাটা বলি আসলাত মেয়ারাজুল মিনিন সলাত মোমিনদের মেয়ারাজ স্বরূপ এই বাক্যে এইভাবে কোনো হাদিসে নাই মূলত এই অর্থের কাছাকাছি অনেক সহি হাদিস আছে মানে এটার কাছাকাছি কাছাকাছি বলতে যেমন সলাতের মধ্যে আল্লাহর সাথে বান্দার কথা হয় অসংখ্য সহি হাদিসে আছে সলাতের আরেক নাম মুনাজাত মোনাজাত মানে দুইজনের মধ্যে গোপনে কথাবার্তা সলাতের ভিতরে বান্দার সাথে আল্লাহর কথা হয় বান্দা একটা বলেন আল্লাহ সুবান তালা আরেকটা জবাব দেন বান্দা একটা বলেন আল্লাহ আরেকটা জবাব দেন সুরাল ফাতেহার মধ্যে আল্লাহ সুবান তালার সাথে বান্দার কথা হয় এই জন্য সলাতের ভিতরে রবের সাথে কথা হয় এই ব্যাপারে অনেক সহি হাদিস আছে তারপরে সলাতের ভিতরে যখন বান্দা থাকে আল্লাহ সুবান তালার রহমতের দৃষ্টি রহমতের নজরটা বান্দার প্রতি থাকে তারপরে সলাতের ভিতরে বান্দা আল্লাহর অতি নিকটবর্তী হয়ে যায় সেজদার মধ্যে যখন যায় বান্দা আল্লাহর একেবারে নিকটে পৌঁছে যায় সুহার আল্লাহ এইরকম অর্থের কাছাকাছি অনেক সহি হাদিস আছে কিন্তু সরাসরি যে আসলাত মেরাজুল মিনিন যে নামাজ মুমিনদের মেরাজ স্বরূপ এটা হাদিস না এটা কোনো সনদের ভিত্তিতে সনদ দিয়ে মানে কোনো জায়গায় কোনো হাদিসের কিতাবে কোনো গ্রন্থে এইভাবে আসা নেই কিন্তু এটাকে আমরা ওই যেগুলো সহিভাবে আসছে সেগুলোর থেকে এটা আমরা বেশি জানি বেশি প্রচার প্রসার করি যে নামাজটা মুমিনের মেরাজ হ্যাঁ, এটা দেখবেন যে যিনি নামাজ পড়ে না উনিও জানে যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না উনিও দেখবেন যে আরেকজনকে ওয়াজ করে তো জানো নামাজ হলো মুমিনদের মেহরাজ হ্যাঁ তো অথচ এইটা একটা জাল হাদিস তাহলে আমরা যখন মানুষকে সলাতের প্রতি উদ্বুদ্ধ করব। সলাতের দাওয়াত দিব কতগুলা কোরআনের আয়াত সলাতের উপরে এত বেশি কোরআনে কারিমের আয়াত কোনো আমলের উপরে আসে নাই ইমানের ব্যাপারে সবচেয়ে বেশি এসছে মারফত রবের উপরে বেশি এসছে কিন্তু আমলের ব্যাপারে সবচেয়ে বেশি কোরআনে কারিমে নির্দেশ দেওয়া হয়েছে সলাতের তাহলে কোরআনে কারিমের এত আয়াতে কারিমা থাকতে এবং নবী সাল্লামের শত শত সলাতের ব্যাপারে সলাতের গুরুত্বের ব্যাপারে সহি হাদিস থাকতে তা আমরা এই জাল হাদিসের দিকে যাওয়ার দরকার থাকে এটা মানুষকে বলার দরকার থাকে আমরা সহিগুলার প্রচার প্রসার করব। এই এই সহিগুলা বাদ দিয়ে এটা বলার অর্থ হইল যে সহিগুলা দিয়ে মনে হয় মানুষকে বুঝাইলে মানুষ এত কাজ দেবে না মানুষ নামাজি হবে না বরং আমি একটা এটা মিথ্যাটা বললে মনে হয় মানুষ বেশি নামাজি হয়ে যাবে তাই এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা শুধুমাত্র আল্লাহর কথাগুলো দিয়ে নবী সালামের সহি হাদিসগুলো দিয়ে মানুষকে দাওয়াত দিব এখন কে এই দাওয়াতে আসবে না আসবে কে হেদায়ত পাবে এগুলা সব কার হাতে আল্লাহ সোবানুতাল্লাহ হাতে এগুলো আমার আপনার কারো হাতে নয় আচ্ছা বিরাশি নম্বর যেই জাল হাদিসটা আমরা আলোচনা করব সেটি হলো এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে কাজা করে কত বছর জাহান নামের আগুন আশি হোক বা আশি হোক বা জাহান নামে আগুনে জ্বলতে হবে খালি এক ওয়াক্ত কাজা করলে হ্যাঁ, মানে এটা আদায় করে নাই শুধু কাজা করছে মানে নির্ধারিত নির্দিষ্ট টাইমে না পড়ে পরে করছে এইটা করলে আশি হোকবা আশি হোকবার আবার হিসাব বাইর করা হয়েছে বারো চান্দের ফজিলত একটা বই আছে বারো চান্দের ফজিলত এই বারো চান্দের ফজিলতের বইয়ে আপনার হিসাবও দেওয়া হয়েছে যে আশি বছরে এক হোকবা তিনশো ষাট দিনে হয় এক বছর তো তিনশো ষাট দিয়ে আশিরে গুণ দিলে আপনার যেটা হয় এইটা আঠাশ হাজার আটশো হয় আঠাশ হাজার আটশোরে আবার আপনি এক হাজার দিয়ে গুণ দিলে দুনিয়ার এক বছর আখেরাতের এক হাজার বছর জন্য আপনি এক হাজার গুণ যখন আরো বাড়াইবেন তখন এটা সব মিলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর হয় মানে অনেক কষ্ট করে ওই বইতে অঙ্ক বাহির করে ফেলা হয়েছে যে আশি হোক বা মানে কত বছর আশি হোক বা মানে বের করা হয়েছে যে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর যে জাহান নামের আগুনে জ্বলতে হবে অথচ এই হাদিসটার রেফারেন্স কোন কোনো জায়গায় রেফারেন্স দেওয়া হয়েছে যে এটা মাজালেসুল আবরার মাজালেসুল আবরার নামক কিতাবে বর্ণিত আছে মাজালেসুল আব্রার নামক কিতাবে বর্ণিত আছে মাজালেসুল আব্রার কোনো হাদিসের কিতাব না লেখা আছে মাজালেসুল আব্রার নামক কিতাবে বর্ণিত আছে কিন্তু মাজালেসুল আবরার থাকলে তো আর এটা হাদিস হবে না হাদিস হলে হাদিসের কিতাবগুলোতে থাকতে হবে এবং সেটা সনদ সহকারে থাকতে হবে যে এটা কাপ থেকে কিভাবে বর্ণিত হয়েছে তো এইরকম কোন প্রকার শহীদ দরিব জাল সনদেও কোনো জায়গায় এরকম হাদিস আসেনি মানে হাদিসের কিতাবগুলোতে হাদিসের যতগুলো গ্রন্থ আছে শুধু মানে আমরা তো প্রসিদ্ধ কয়েকটা জানি সহি আল বখারি সহি মুসলিম তারপরে জামিয়া তিরমিজি সুনানে আবদাউদ সুনান ইবনে মাজা সুনান আন্নাসাই মুসনাদ ইমাম আহমদ মুয়াত্তা ইমাম মালিক এগুলো হলো আমাদের প্রসিদ্ধ মুসান্নাফ ইবনে আবি সাহেবা এর বাইরেও আরো অনেক হাদিসের গ্রন্থ আছে যতগুলো হাদিসের কিতাব আছে কোনো হাদিসে সহি সনদে বা দয়ীব সনদে বা জাল সনদে এইরকম কোনো বর্ণনা আসে না হাদিসের কিতাবে আসে না অথচ কিন্তু আমাদের বাংলাদেশে সবাই জানে যিনি নামাজ পড়ে না উনিও জানে কিন্তু উনি বিশ্বাস করে না জানে কিন্তু বিশ্বাস করে না কারণ যদি বিশ্বাসে করতো তাহলে কি বেনামাজি থাকতো যে এক ওয়াক্ত কাজা করলে যদি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয় তাহলে আমি যে আদায় করি না আমার কি হবে তাহলে সেই ব্যক্তি নামাজি হয়ে যেত না অর্থাৎ সেও এটা জানে যে এটা সঠিক কথা না এমনি সে জানে যে আসি হোক বা জাহান নামে যাইতে কিন্তু এটা বিশ্বাস তো ভিতরে ঢুকে নাই এটা কলব পর্যন্ত পৌঁছে নাই তো এই যে কথাটা আসলে সলাত আদা না করলে জাহান নামে যাবে এটা নিশ্চিত এই ব্যাপারে কোরআনে কারিমে সুরা আল মুদাসির আল্লাহ স্পষ্ট বলছেন জাহান নামে যাওয়ার যে কারণগুলো এক নম্বর কারণ হল কলাম না কুমিনাল মুসল্লিন মুসল্লি না হওয়া নামাজি না হওয়া এটা জাহান নামে যাওয়ার বড় কারণ জাহান নামে যাবে কিন্তু মানুষকে কোরআনের আয়াতগুলো দিয়ে নবিসের হাদিসগুলো দিয়ে উদ্বুদ্ধ করতে হবে সলাতের প্রতি সতর্ক করতে হবে যে ভাই সলাত আদায় না করলে আল্লাহ পাক বলছেন যে জাহান নামে যেতে হবে এরকম আয়াতগুলো বলতে হবে কিন্তু একেবারে বেশি অতিরঞ্জন করি নিজের থেকে যে একেবারে ভাই নামাজ না পড়লে আশি হোক বা জাহান নামের আগুন এক অক্ত কাজা করলে এবার আপনি না পড়লে বুঝেন কত কোটি কত লক্ষ বছর এই যে কথাগুলো অতিরঞ্জিত করে বাড়াই মানুষকে নামাজমুখী করা যায় না যদি করাই যেত তাহলে এই আশি হোকবার কথা দিয়ে দেশে একটা বে নামাজিও থাকতো না আশি হোকবার ভয়ে সবাই তো আলহামদুলিল্লাহ নামাজি হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা যায় নামাজি হয় নাই বরং বিশাল সংখ্যক আমাদের ভাই বোনেরা এখনো বেনামাজি রয়ে গেছে নামাজবিহীন রয়ে গেছে তাহলে এই এটা এই আশি হোকবার যে বিষয়টা এটাও একটা জাল হাদিস আচ্ছা তিরাশি নম্বর যে জাল হাদিসটা সেটি হল অমরি কাজা অমরি কাজার বিষয় অমরি কাজাও আমরা অনেকে শুনছেন প্রায় সবাই শুনছেন অমরি কাজা নামে একটা নামাজ শুনছেন তো যে অমরি কাজা হলো বিশেষ করে এই নামাজটা বাংলাদেশে বা বর্তমান দুনিয়াতে বেশি প্রচলিত এই জন্য কারণ এক মানুষ যৌবন বয়সে নামাজ পড়ে না যুবক বয়সে নামাজ পড়ে না দীর্ঘ সময় বালেক হওয়ার পরে চলে গেছে নামাজ পড়ে নাই যখন একটু শরীর দুর্বল হয়ে আসতেছে মৃত্যুর কথা মনে হইতেছে চল্লিশ পার হয়েছে আস্তে আস্তে একটু শরীর দুর্বল হচ্ছে মৃত্যুর দিকে আগাইতেছে আস্তে আস্তে এবার একটু আল্লাহর কথা মনে হয় আখেরাতের কথা মনে হয় দিনের কথা মনে হয় এবার একটু নামাজ পড়ার চেষ্টা করে এবার একটু আলেমারা কি কয় মসজিদে একটু শুনি শোনার চেষ্টা করে বসার চেষ্টা করে আগে কিন্তু এগুলোর খেয়াল থাকে না তো এই শুনতে শুনতে যখন এক সময় যায় শুনে যে নামাজ না পড়লে জাহান নামে যাইতে হবে এই যে দীর্ঘ এত বছর পড়ি নাই এই অনুশোচনাটা তার ভিতরে আসে এখন আসি জিজ্ঞাসা করে যে হুজুর যে এত বছর যে পড়ি নাই এগুলা কি করবো তা আমরা সমাধান দিয়ে দিই যে ভাই শোনেন আপনি এগুলার অমরি কাজ আদায় করবেন আপনি ২০ বছর আদায় করেন নাই তো এই ২০ বছরের জন্য আপনি পরবর্তী ২০ বছর আপনি আদায় করবেন প্রত্যেক নামাজের সাথে প্রত্যেক ফরজ নামাজ জোহর পড়বেন জোহরের সাথে আরেকটা জোহর পড়বেন আরো চার রেখাত পড়বেন আসর পড়বেন আরো চার রেখাত পড়বেন মাগরিব পড়বেন আরো চার রেখাত পড়বেন এইভাবে আপনি সারা জীবন এই অমরি কাজ আদায় করে যাবেন তাহলে আপনি এক বছর আদায় করলে এক বছরের কাজ আদায় করলেন এই যে কথাটা বলা হয় এই কথাটা নবী সাল্লাহ ইসলামের কোনো হাদিসে আসে না তবে একটা জাল হাদিসও এই ব্যাপারে বানানো হয়েছে একটা জাল হাদিসের উল্লেখ পাওয়া যায় কিন্তু হাদিসটার ব্যাপারে সমস্ত মহাদেশে একরাম আল্লামা ইবনুল জাউজি রাহমাউল্লাহ আল্লামা সৈয়দি রাহমাউল্লাহ আল্লামা শাওকানি রাহমাউল্লাহ তারা বলছেন যে সমস্ত ওলামা একরাম মহাদেশে একরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা জাল হাদিস অমরিক আজার ব্যাপারে কারণ অমরিক আজা যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ এবাদত হইতো তাহলে হাদিসের গ্রন্থগুলোতে এইরকম একটা অধ্যায় শিরোনাম থাকত কারণ হাদিসের গ্রন্থে দেখবেন নামাজের যতগুলো বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের উপরে এক একটা বাব এক একটা অধ্যায়ের শিরোনাম আছে মহাদিসের একরাম প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা একটা একটা শিরোনাম নির্ধারণ করছেন তো এই শিরোনামে অমরে কাজা শিরোনামে কোনো হাদিসের গ্রন্থে কোনো বাব নাই কোনো অধ্যায় কায়েম করা হয় নাই অর্থাৎ এই ধরনের কোন নামাজ এই ধরনের কোন অমরি যা ইসলামে নাই নামাজ এমন একটা আবাদত এটার কোনো বিকল্প নাই এটার কোনো কাপড়া নাই একজন মানুষের যতক্ষণ হোঁশ আছে ততক্ষণ সলাত আদায় করতেই হবে হোঁশ নাই আল্লাহ মাফ করে দিবেন তার থেকে আল্লাহা কলম উঠিয়ে নিবেন যখন বেহোঁশ হয়ে যাবে আর যতক্ষণ হোঁশ আছে ততক্ষণ দাঁড়াইতে পারলে দাঁড়াই দাঁড়াইতে না পারলে বসে বসতে না পারলে শুয়ে শুয়ে না পারলে ইশারায় মানে ইশারার মাধ্যমে হলেও সলাত আদায় করতে হবে মানে সলাত এমন একটা আবাদত যেটা বাদ দেওয়ার কোনো উপায় নেই সুতরাং এটা ইশারাই ইশারার মাধ্যমে হলেও সলাৎ আপনার আদায় করতেই হবে তারপরে সাহাবাই কেরামের সময় তো সাহাবাই কেরামের আকিদা ছিল এরকম যে একজন মুসলিম দুনিয়া সব গুণা করতে পারে কিন্তু কখনো নামাজ ছাড়তে পারে না এজন্য সাহাবাই কেরামের এজমা হয়ে গেছিল যে সলাপ ছেড়ে দেওয়া মানে কুপুরি যে কোনো লোক যদি সলাপ ছেড়ে দেয় বোঝা যেত যে সে কুপুরি করছে সে ইসলাম থেকে বের হয়ে গেছে এই জন্য নবী সালামের যুগে সাহাবাই কেরামের যুগে মুনাফেকেরা পর্যন্ত নামাজ সাড়ে দেওয়ার সাহস করতো না মুনাফেকেরাও অন্তর থেকে নামাজ পড়তো না কিন্তু বাধ্য হয়ে তারাও নামাজে আসতো কারণ তারা জানতো যে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সাহাবাইকেরাম বুঝে যাবে বা নবিসাম বুঝে যাবেন যে এরা মুনাফেক এজন্য এরা ভুলেও নামাজ থাকতো না নামাজটা এইরকম একটি গুরুত্বপূর্ণ আবাদত তো সুতরাং নবিসামের যুগে কেউ এরকম পাঁচ বছর দশ বছর ইমান আনার পরে নামাজ পড়েন নাই এমন ঘটনা সাহাবাইকেরামের জীবনে কোনোদিনও ঘটে নাই বরং সমস্ত সাহাবাইকেরাম ইমান আনার পরে এতেকাল পর্যন্ত তারা কখনো নামাজ ছাড়েননি কিন্তু ইমান আনার আগে তাদের কিন্তু দীর্ঘ সময় নামাজ পড়েন নাই কোনো কোনো সাহাবি ইমান আনছেন চল্লিশ বছর বয়সে কেউ পঁয়তাল্লিশ বছর বয়সে কেউ পঞ্চাশ বছর বয়সে কেউ ষাট বছর বয়সে ইমান আনছেন এখন এই যে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত তারা আপনার নামাজ পড়েন নাই তো তাহলে এই চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত সাল্লাম কি বলছেন যে তোমার এখন জোহরের সাথে জোহর পড়িও আসরের সাথে আসর পড়িও এগুলা সব তোমার উমরি কাজা আদায় করতে হবে অর্থাৎ এরকম উমরি কাজার বিধান নবিসাম দেন নাই যতদিন তাদের ইমানই ছিল না ততদিন তারা সলাদ আদায় করে নাই যখন তারা ইমান আনছেন আল্লাহাক তাদেরকে ইমানের মতো নিয়ামত দিয়েছেন তখন তারা সলাত আদায় করেছেন তাহলে আমাদের যে ভাই বোনেরা নামাজ পড়তেছেন না বুঝতে হবে তাদের ভিতরে এখনো ইমান ঢুকে নাই ইমান যদি ঢুকতো তত ইমানেই তাকে নামাজ পড়াইতো ইমানেই তাকে নামাজে বাধ্য করত ইমানেই তাকে যে কোনো উপায়ে নামাজ থেকে গাফেল করতে পারত না নামাজের মুখী করে দিত তাহলে যখন তিনি নামাজ শুরু করতেছেন ফাঁস ওয়াক্ত বুঝতে হবে তিনি এখন নতুন করে ইমান আনছেন ইসলাম গ্রহণ করছেন এখন উনি ইসলামের কাজ শুরু করছেন তার ভিতরে ইমান ঢুকছে এখন তিনি অতীতের যেগুলো বাদ গেছে এগুলোর জন্য উনি আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ফার করবেন আল্লাহ পাক যাতে তাকে এগুলো মাফ করে দেন দীর্ঘদিন উনি না বুঝে নামাজ পড়তে পারেন নাই পড়েন নাই ছেড়ে দিচ্ছেন এগুলোর জন্য তাওবা ইস্তাকফার কান্নাকাটি আল্লাহর কাছে এগুলো করতে থাকবেন আর বেশি বেশি তিনি সুন্নত নামাজ নফল নামাজ এগুলো তিনি বেশি বেশি আদায় করবেন কারণ নবী সালাম বলছেন কেয়ামতের ময়দানে কারো ফরজের যদি ঘাটতি হয় তাহলে সুন্নত সুন্নতের মাধ্যমে নফলের মাধ্যমে এই নামাজগুলোর মাধ্যমে তার ওই ফরস্তার ঘাটতি পূরণ করা হবে এজন্য তিনি বেশি বেশি সুন্নত নফল সলাত এগুলো আদায় করবেন আর অতীতের নামাজগুলোর জন্য আল্লাহর কাছে পার করবেন তাওবা করবেন কিন্তু এগুলো কাজা করা লাগবে না তবে পাঁচ ওয়াক্ত পর্যন্ত যদি কাজা হয়ে যায় কোনো কারণে একজন মুসলিমের সর্বোচ্চ পাঁচ ওয়াক্ত কাজা হতে পারে এর উপরে কাজা হতে পারে না কারণ আপনি যে কোনো কাজেই থাকেন দুনিয়ার না হয় চব্বিশ ঘন্টা থাকবেন আর চব্বিশ ঘন্টা কখনো একজন মানুষ এক আধারে কাজে থাকে না মাঝখানে গ্যাপ থাকেই তো যদি কোনো কারণে চব্বিশ ঘন্টাই আপনি এক আধারে সলাত আদায় করতে পারেন নাই তাহলে এই পাঁচ ওয়াক্ত চলাতের কাজা করতে হবে এটা কিন্তু আবার বাদ দেওয়া যাবে না এক ওয়াক্ত হলে কাজা করতে হবে দুই ওয়াক্ত হলে কাজা করতে হবে মানে একটা না একসাথে পাঁচ ওয়াক্ত পাঁচের বেশি গেলে বুঝতে হবে যে এটা আমার ওজরের কারণে না এটা আমার ইমানি দুর্বলতার কারণে বাদ গেছে পাঁচ পর্যন্ত ওজরের কারণে সর্বোচ্চ বাদ যেতে পারে পাঁচের উপরে গেলে বুঝতে হবে এটা ওজরের কারণে না এটা আমার ইমানের দুর্বলতার কারণে আমার ইমানের ভিতরে সমস্যা থাকার কারণে আমার এই নামাজগুলো বাদ গেছে এই জন্য পাঁচ পর্যন্ত যদি কোনো ব্যক্তি কাজা করে আদায় না করে এটা কাজা করে নেবেন আর কাজার ক্ষেত্রে বাই সিরিয়াল মানে যেভাবে যেটা কাজা হয়েছে আগে সে কাজাটা আগে আদায় করে নেবে তো এখানে আমরা যে বিষয়টি তিরাশি নম্বরে বলতেছি সেটি হলো যে এরকম অমরি কাজা এই নামে কোনো হাদিসে কোনো সলাতের কথা আসে নাই আর ইসলাম বানানোর ক্ষমতা তো আল্লাহ কাউকে দেন নাই ইসলামের কোনো এবাদত বানানো বা এবাদতের নিয়ম বানানো পদ্ধতি বানানো এই ক্ষমতা আল্লাহ সুবান তালা কাউকে দেন নাই এটা আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ সুবাহতালার নির্দেশটা নবী সাল্লাহ সাল্লাম যেভাবে দেখাই দিবেন তো অমরি কাজার যদি কোনো বিধান থাকতো তাহলে নবী সাল্লাহ ইসলামে বলে যেতেন আচ্ছা নবী সাল্লামের উম্মতেরা যে সলাত আদায় করবেন না নবী সালামের উম্মতেরা এই বিশাল সংখ্যক কোটি কোটি উম্মত যে বেনামাজি এটা কি নবী সাল্লামকে আল্লাহাক জানান নাই তো নবী সাল্লাহ ইসলাম যদি এই এই বেনামাজিগুলোর অমরি আদায় করা লাগতো তাহলে নবী সালাম কিন্তু ওই হাদিসের মধ্যে অমরি কাজার কথাও বলে যাইতেন কারণ কেয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার হবে নবী সাল্লাহ ইসলাম কিন্তু নির্দেশনা দিয়ে গেছেন কিন্তু এই অমরি কাজার কোনো নির্দেশনা নবী সাল্লাহ ইসলাম দেন নাই আচ্ছা, চুরাশি নম্বরে যে জাল হাদিস আমরা আলোচনা করব সেটি হল সলাতের কাপপাড়া কাপপাড়া এবং কাপ সিয়ামের কাপপাড়া আছে সিয়ামের কাপ্পারা আছে সিয়ামের কাপ্পারা কি সিয়ামের কাপ্পারা হলো যে কোনো ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছেন বয়স বেড়ে গেছেন এমন বৃদ্ধ যে তিনি সিয়াম পালন করতে পারতেছেন না শারীরিকভাবে সমর্থ না অথবা তিনি এমন অসুস্থ যে আর পরিপূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনাও নাই বয়স্ক মানুষ তখন আল্লাহ কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين তখন প্রত্যেক সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে তিনি খাবার দিবেন এটা হলো তার এক একটা সিয়ামের কাপড়া ফিদিয়া আবার এরকম শপথের কসমের কাপড়া আছে আবার সিয়ামের কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ ব্যক্তি সিয়াম পালন করতে পারেন নাই মানে ধরেন রমজান মাসে পাঁচটা সাতটা দশটা সিয়াম পালন করতে পারেন নাই না পালন করার পরে উনি পরবর্তীতে কাজা করবেন এরকম মনে করছেন কিন্তু কাজা করার আগে তিনি মারা গেছেন কাজা করতে পারেন নাই তাহলে তার ওয়ারিসেরা ইচ্ছা করলে তার ওয়ালিরা এই সিয়ামগুলো আদায় করে দিতে পারবে সাতটা কাজা হয়েছে সাতটা রেখে দিল অথবা এই সাতটার ওই যে ফিদিয়া ফিদিয়া দিয়ে দিবে কিন্তু এটা হলো সিয়ামের ব্যাপারে কিন্তু সলাতের ব্যাপারে নামাজের ব্যাপারে এই ধরনের কোনো সিস্টেম কোনো হাদিসে আসে নাই সহি দরিব মানে কোন ধরনের সলাপ কেউ ছেড়ে দিলে বা কোন অবস্থায় শেষ দিকে অসুস্থতার জন্য সলাৎ আদায় করতে পারেন নাই তার জন্য এক ওয়াক্ত নামাজের জন্য এক পিত্রা বা এক ওয়াক্ত নামাজের জন্য পাঁচশো টাকা বা এক ওয়াক্ত নামাজের জন্য এই পরিমাণ টাকা বা কিছু দিয়ে দিতে হবে এই রকম কোনো বিধান কাপড়ার কোন বিধান কোনো হাদিসে আসেন কারণ কি আসেন না আসার কারণ কি কারণ হলো নামাজ এমন একটা আবাদত এটা অন্যান্য আবাদতের মতো না কারণ নামাজটা কোনো অবস্থায় বাদ দেওয়া যায় না অন্যান্য আবাদত ওজরের কারণে বিভিন্ন অবস্থায় বাদ দেওয়া যায় সিয়াম আপনি অসুস্থতার জন্য না রেখে পরে রাখতে পারবেন তারপর মা বোনেরা অসুস্থতার জন্য সিয়াম পরবর্তীতে রাখতে হয় কিন্তু অসুস্থতার সময় নামাজ মাপ টোটালি মাপ তাহলে নামাজ আর সিয়াম বোঝা যায় একরকম না দুইটা আলাদা দুটা আলাদা জিনিস কারণ সিয়াম কাজা করতে হয় মা বোনদেরকে কিন্তু সলাদ কিন্তু কাজা করতে হয় না সলাদ এমন একটা আবাদত এটা কোনো অবস্থায় বাদ যাবে না কারণ এটার বিভিন্ন পদ্ধতি এটা যুদ্ধ অবস্থায় জেহাদের ময়দানেও এটা বাদ যাবে না জেহাদের ময়দানে পর্যন্ত সলাতুল খাউফের বিধান আছে সেখানেও সলাত আদায় করতে হবে তারপরে আপনার সাগরে থাকুক পাহাড়ে থাকুক জঙ্গলে থাকুক বিমানে থাকুক আকাশে থাকুক যেখানে থাকুক সেখানে সলাত আদায় করবে দাঁড়াইতে না পারলে বসে বসে না পারলে শুয়ে শুয়ে না পারলে ইশারা ইঙ্গিতে যেভাবে পারে সেভাবে তাহলে একজন মুমিনের মৃত্যু পর্যন্ত তো সলাৎ বাদ যাওয়ার সম্ভাবনাই নেই তা তার সলাতের কাপড়ার বিধান আসবে কেন তার তো নামাজে বাদ যাবে না এখন বলেন যদি বলি যে সে বেহস ছিল তো বেহস থাকলে তো তার উপরে নামাজে ফরজ নেই মানে তিনি কি দুনিয়াতে আছেন না কোথায় আছেন জানেন না অসুস্থ উনি উনি বেহস অবস্থায় মৃত্যুর আগে এক সপ্তাহ পনেরো দিন দুই মাস ছয় মাস ছিলেন এই সময় তো উনার উপরে নামাজে ফরজ হয়নি আর যতক্ষণ উনার হোঁশ আছে এতক্ষণ ওয়ারিসেরা তার পরিবার পরিজন তাকে উজু করাই দিবেন তাকে খেয়াল করাই দিবেন যে এখন ফজরের ওয়াক্ত হয়েছে আপনি ইশারার মাধ্যমে যেভাবে পারেন আপনি সেইভাবে ফজর আদায় করেন এইভাবে তিনি সলাদ গুলো আদায় করে যাবেন যতক্ষণ হোঁশ থাকবে আর হোঁশ নাই তিনি আল্লাহ এমনি মাফ করে দিচ্ছেন তার আর নামাজে লাগবে না তাহলে এই নামাজের জন্য মারা যাওয়ার পরে যে এক নামা এক ওয়াক্তের জন্য এত কাপ্পারা এবং ছয় ওয়াক্ত মানে এমনি তো নামাজ পাঁচ ওয়াক্ত এটা কাপ্পারার হিসাবে নামাজ ছয় ওয়াক্ত ভীতিরও আরেক আরেক ওয়াক্ত সুতরাং ভীতিরেরও কাপ্পারা দিতে হয় এই জন্য ছয়টা হিসাব করে যে ডেলি এত টাকা একদিনে এত টাকা তাইলে এক বছরে কত টাকা তারপরে ছয় মাসে কত টাকা একেবারে অঙ্ক করে সাথে সাথে বের করে এবং জানাজার সময়ে ওই ইমাম সাহেব ফতিম সাহেব হিসাব করে নিয়ে আসে বিশেষ করে বড় লোক হইলে গরিব হইলে তো আর এখানে হিসাব দিয়ে লাভ নাই যদি টাকা পয়সা থাকে সন্তানদের কাছে তাহলে হিসাবটা দ্রুত গতিতে তার হিসাবটা দিয়ে দেওয়া হয় অথচ এই হিসাবটা আমাদের বানানোর কোনো অধিকার যদি এরকম কেউ সলাত আদায় না করেন বা অসুস্থতার কারণে বিভিন্ন কারণে করতে পারেন নাই আল্লাহ পাক তো তার অবস্থা দেখবেন আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন তাকে আর ওয়ারিসদের কর্তব্য হল ওয়ারিসেরা তার জন্য দোয়া করবেন আর সদাকা করবেন এখানে নির্ধারিত ঠিক না করে যে এত ওয়াক্তের এত কাপড়া এরকম ঠিক না করে অনির্ধারিতভাবে তিনি ওয়ারিসদের পক্ষে যা সম্ভব আল্লাহ রাস্তায় খরচ করবেন সদাকা করবেন এই সদাকার মাধ্যমে নবিসাম বলছেন আর সদাকা তুৎপিউল খাতিয়াত সদাকার মাধ্যমে আল্লাহ সুবান তালা গুনা খাতা দূর করে দেন সুহান তাহলে মাইয়েতের জন্য বেশি বেশি সদাকা করব সদাকার মাধ্যমে আল্লাহ পাক তার যে গুনা খাতাগুলো হয়েছে নামাজ আদায় করতে পারেন না শেষ দিকে আল্লাহ সুবান তালা মাফ করে দিবেন এরপরে পঁচাশি নম্বর যে বিষয়টা সেটি হলো বিভিন্ন ফলাতের জন্য বিভিন্ন সুরা বিভিন্ন আয়াতকে নির্ধারণ করা এটা আরেক জাল হাদিস দেখবেন অনেক বইয়ের মধ্যে আছে যে আপনি তাহাজ্জুদ পড়ার সময় প্রথম রাকাতে এই এই সুরা দিয়ে পড়বেন দ্বিতীয় রাকাতে অমুক সুরা পড়বেন তৃতীয় রাকাতে অমুক সুরা পড়বেন চতুর্থ রাকাতে অমুক সুরা পড়বেন তারপরে এই নামাজের মধ্যে পঞ্চাশ বার সুরা এখলাস পড়বেন একশো বার সুরা কদর পড়বেন তিরিশ বার এটা পড়বেন এরকম দেখবেন বিভিন্ন বইতে এরকম সুরা নির্ধারণ করে দেওয়া আছে এই নামাজে এই সুরা এই সুরা এতবার পড়বেন এগুলো সব জাল হাদিস মিথ্যা কথা মানে নবী সাল্লাম কোনো হাদিসে এরকম এই নামাজের জন্য এই সুরা এই নামাজের জন্য এই সুরা এইরকম কোন সুরা কোন আয়াতকে নবী সাল্লা সাল্লাম নির্দিষ্ট করেন নাই তবে কিছু কিছু সুরাকে নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন সলাতে অগ্রাধিকার দিতেন যেমন জুমার সলাতে নবী সাল্লাহ সাল্লাম সুরাল আলা তারপর সুরাল গাছিয়া তারপর সুরা আল জুমোয়া এরকম বিভিন্ন সুরাকে নবী নবিসাম অগ্রাধিকার দিতেন ঈদের সলাতে এরকম কিছু সুরাকে অগ্রাধিকার দিতেন বিভিন্ন সময় মাগরীবে সলাতে নবী নবিসাম এই ধরনের সুরাগুলো বেশি তালাবাদ করতেন এইরকম কিছু বর্ণনা হাদিসের মধ্যে আছে কিন্তু একেবারে নির্দিষ্ট করে দেওয়া যে আপনি আওয়াবিনের নামাজে এই সুরা পড়বেন শাস্তার নামাজে এই সুরা পড়বেন অমুক সুরায় এবং অনেক বইতে এরকমও লেখা আছে যে এইভাবে যদি আপনি এতবার এটা এই সুরা পড়েন এতবার সুরা ক্লাস দিয়ে নামাজ পড়েন আপনি যা চাইবেন আল্লাহ সব দিবেন আপনার আপনার মনোবাসনা সব পূরণ হয়ে যাবে অনেক ফজিলত লেখা আছে হ্যাঁ, এই জাতীয় যত ফজিলতের কথা মানে এরকম আয়াত সুরা নির্দিষ্ট করে যেগুলো দেওয়া আছে এগুলো সব আল এগুলো সব মিথ্যা কথা এগুলো নবী সাল্লাম এইভাবে কোনো সলাতের জন্য কোনো সুরাকে কোনো আয়াতকে নির্দিষ্ট করে দেন না তিরাশি নম্বরে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো সালাত তারাবির মধ্যে একটা দোয়া আছে একটা মোনাজাত আছে বাংলাদেশে সলাত তারাবি হইল কেয়ামুল্লাইল নবী সাল্লা ইসলাম সাহাবাইকেরাম রাদওয়ানুল্লাহ তালা আলহিম দীর্ঘ রাত ব্যাপী পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা সাহারি পর্যন্ত তারা সলাত আদায় করতেন এবং অমর রবি আল্লাহ তালানোর সময় থেকে জামাতে শুরু হয় আগে আগে আলাদা আলাদাভাবে একাকি আদায় করা হতো আর ওমর রাজি আল্লাহ সময় এটা জামাতে শুরু হয় তো পরবর্তীতে এই যে পাঁচ ছয় ঘন্টা লম্বা সময় সলাত আদায় করা হতো তো এই কিয়ামুল লাইলের মাঝখানে মাঝখানে একটু গ্যাপ দেওয়া হতো চারি রাকাতের পরে দেখা যেত যে একটা বিশ্রাম দেওয়া হতো এই সময় কোনো কেউ কেউ কোরআন তালাবাদ করতেন কেউ কেউ তাজবি তাহালিল করতেন জিকির আসকার করতেন এবং যারা বাইতুল্লাহ থাকতেন তারা এর মাঝখান দিয়ে তাওয়াপ করতেন বিভিন্ন কাজ তারা করতেন কিন্তু এজন্য এই নামাজটাকে কেয়ামল লাইলটাকে রমজানে যেটা করা হতো এটাকে সলাত তারাবি নাম দেওয়া হয়েছে পরবর্তীতে তারাবি মানে বিশ্রামের নামাজ যে এটা কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেই কিছুক্ষণ নামাজ পড়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এই জন্য এটা সলাত তারাবি সলাত তারাবিটা নবী সালামের যুগে এটা সলাত তারাবি নাম ছিল না নামটা হয়েছে পরে মানে যখন এটা বিশ্রামের নামাজ হয়েছে কিন্তু নবী সালামের যুগে এটার নাম হইল আমে রমাদান নবী সাল্লাম হচ্ছে মান কমা রমাদান মান কমা লাইলাতাল কদর এই এই নামেই ছিল এখন পরবর্তীতে এসে কোনো একজন হয়তো কোনো বইতে লিখে দিছে যে চারি রেখাত পরে যে এই দোয়াটা পড়বেন কি দোয়াটা সোভানাজিল মুলকে ওয়াল মালাকুতে সোভানাজিল ইজ্জাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল ইবরিয়ায় ওয়াল জাবারুত সোভানাল মালিকিল হাইয়িল্লাদি লা ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান আবাদান সুব্বহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার এবং আমরা যখন ছোটবেলায় তারাবি পড়তাম দেখতাম যে ইমাম সাহেব সালাম পেরানোর সাথে সাথে এমন তুফান এমন জোরে সোভানাজিল মুলকে শুরু হয়ে গেছে চারিদিকে জোরে সোরে হ্যাঁ চার রাকাতের সালাম ফিরানোর সাথে সাথে মানে এটা শুনলে বোঝা যাবে চার রাকাত হয়েছে হ্যাঁ, দোয়াটা ভালো দোয়াটার মধ্যে কোনো সেরেকি কুপুরি নেপাকি কোনো কথা নাই কথাগুলা খুব সুন্দর কথাগুলা খুব ভালো আল্লাহ সুবানতালার প্রশংসা করে তাজবি আদায় করে আল্লাহর গুণগান করে দোয়াটা বলা হয়েছে কিন্তু সমস্যা হলো মানে বেদাত বেদাতের মূলনীতি হল যে নবী সাল্লা সাল্লাম যেখানে কোনো দোয়াকে নির্দিষ্ট করেন নাই সেখানে নির্দিষ্ট করাটা বেদাত আর যেখানে নির্দিষ্ট করেছেন সেখানে নির্দিষ্ট না করাটা বেদাত এটা হলো নির্দিষ্টকরণের বেদাত চার পরে নবী সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরাম তাবে আইম্মা কেরাম সালাফে কেউ যুগে যুগে এইরকম একটা দোয়াকে নির্দিষ্ট করেন নাই এই চার রেখাত পরে আপনি কোরআন তালাবাদ করতে পারেন তারপরে আপনি দৌরদ শরীফ পড়তে পারেন তারপরে সোবান আল্লাহ পড়তে পারেন আল্লাহ একবার পড়তে পারেন যে কোনো কিছু পড়তে পারেন এটা উন্মুক্ত যে সেখানেই সোবান আজিল মূলকে যখন আপনি এটাকে নির্দিষ্ট করে নিলেন আরেকটা হলো এই দোয়াটা কোনো হাদিসের বাসায় আসে নাই কোন হাদিসে কোনো জাল হাদিসও আসে নাই দোয়াটা হলো একজন নির্দিষ্ট কোন একজন ব্যক্তির এটা নাম জানা যায় না কোনো একজন ব্যক্তি এটা বানাইছেন কে বানাইছেন আল্লাহ সুবান ভালো জানেন যে কোনো একজন বানাইছেন কারণ এটা নবী সাল সাল্লামেরও মানে কখনোই নবী সাল সাল্লাম এই দোয়া পড়েন নাই এই দোয়ার কোনো হাদিস জাল হাদিসও আসে নাই তো যিনি বানাইছেন উনি ভালো বানাইছেন সেরেকি কথা খারাপ কথা বানান নাই কিন্তু এইটাকে আমরা যে তারাবির সাথে নির্দিষ্ট করে ফেলছি চার রেখাত পরে এটা পড়া হ্যাঁ, এটা ভেদাত আর এটাকে ফজিলত মনে করে একজন মানুষের বানানো একটা দোয়াকে ফজিলত মনে করে পড়া এটাও ভেদাত মানে যেটাকে যে দোয়াটাকে সালাম ফজিলত স্বীকৃতি দিচ্ছেন সেটা না কিন্তু যেটা সালাম ফজিলত বলেন নাই আমি ফজিলত বানাই নিলাম এটা আরেক বেদাত হ্যাঁ, এই জন্য এটা কোনো হাদিসে আসে নাই চার রেখাত পরে এই দোয়া পড়াটা এই যে মোনাজাতটা এটা কমন একবারে নির্দিষ্ট এই দোয়াটাও ভালো দোয়া এই দোয়াটার মধ্যে কোনো সেরেকি কুপুরি খারাপ কোনো কথাবার্তা নাই কথাবার্তা ভালো ভালো দোয়া কিন্তু কথা হলো যে নবী সাল্লা ইসলাম সাহাবাইকরাম কেউ এই এইরকম এইভাবে বানানো এই বিষয়ে দোয়া পড়েন নাই এবং এটাকে চার রেখাত পরে বা আট রেখাত পরে বা বিশ রেখাত পরে এটাকে নির্দিষ্ট করা হয়নি এটা এমনি যে কোনো সময় আমি আল্লাহর কাছে দোয়া করার সময় দোয়া করতে পারি কোনো অসুবিধা নেই আমি এখন বসে আছি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ ইন্না জান্না হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই ভালো জিনিস কিন্তু এটাকে ওই যে ওই তারাবির সাথে সংযুক্ত করা সেটা বেদা যেটাকে নবিসাম সাহাবাইকালাম নির্দিষ্ট করেন না আমি নির্দিষ্ট করে নিলাম আরেকটা হলো মানে এই ধরনের দোয়া আমার পড়ার দরকারটা কি কোরআন হাদিসে কি দোয়ার অভাব হয়ে গেছে যেগুলো রবি আল্লাহ পাক সরাসরি শিখাইছেন কোরআনে আগে তো আমি এগুলো শিখব রব্বানা জলামনা আনফোসানা ওয়া ইল্লাম তাগফিরলানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা ফাগফিরলানা জুনুবানা রব্বির হামহুমা কামা কোরআনে কত দোয়া আল্লাহর শিখানোগুলো আগে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দোয়া শিখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো শিখেছেন সারা জীবন শিখিয়ে আপনি শেষ করতে পারবেন না তো আল্লাহর গুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুলা রাখি আরেকজনের বানানোটা নিয়ে আমি এত পাগল হওয়ার দরকার থাকি আমি আগে আল্লাহর গুলা আল্লাহর শিখানোগুলা নবী সালামের শিখানোগুলা পড়ার চেষ্টা করবো জি সাতাশি নম্বরের আমরা যেই জাল হাদিসটা আলোচনা করব সেটি হল সলাতুল মাগরিবের পরে আমাদের দেশে একটা নামাজ পড়ে এবং এটার নাম হলো সলাতুল আওয়াবিন আওয়াবিনের নামাজ আসলে নবী সাল্লাহ ইসলাম এবং সাহাবাই কেরাম রাজওয়ানুল্লাহ তালা আলহিম তারা মাগরিব এসার মাঝখানে অনেক বেশি বেশি নফল সালাত আদায় করতেন এই এটা অসংখ্য সহি হাদিসে আসছে মাগরীব এবং এসার মাঝখানে অনেক বেশি বেশি আপনার নফল সলাপ কারণ এটা রাতের শুরু রাতের শুরুতেও বেশি বেশি নফল সলাপ রাতের শেষেও বেশি বেশি নফল সলাপ রাতের শেষে যেটা তাহাজ আর রাত্রের শুরুতেও সাহাবাইকরাম এবং সালাম নিজেও অনেক হাতিতে আসছে যে এটা হলো আপনার এই বেশি বেশি নফল সলাৎ আদায় করতেন এটা সুন্না নফল সলাৎ আদায় করা কিন্তু কত রাকাত এটা নবী সালাম নির্দিষ্ট করেন নাই সাহবাইকেরাম নির্দিষ্ট করেন নাই যত রাকাত পারেন এখানে নফল সলাৎ আদায় করা এবং সলাতুল আওয়াবিন নামে মানে নবী সালাম কোনো সলাতের নামকরণও করেন নাই আওয়াবিন মানে যারা তাওবাকারী যারা বেশি বেশি তাওবাকারী যারা আল্লাহর দিকে একনিষ্ঠ প্রত্যাবর্তনকারী এরকম বান্দাদেরকে বলা হয় আওয়াবিন আওয়াবের বহু বসন আওয়াব আওয়াবের বহু বছর আওয়াবিন কোরআনকার মধ্যে আল্লাপাক বলছে ইন্নাহু আব্দুন আওয়াব এই লোক বেশি বেশি তাওবাকারী আমার বান্দা আর এর বহু বছর হলো আওয়াবিন অর্থাৎ আওয়াবিন বান্দাদের সলাপ আওয়াবিন বান্দাদের সলাপ কোনগুলো মানে ফরজ নামাজের বাহিরে যত গুরুত্বপূর্ণ নফল নামাজগুলো আছে এগুলো সব আওয়াবিন বান্দাদের সলাপ তাহাজুদের নামাজ আওয়াবিন বান্দাদের সলাপ এরশাকের নামাজ আওয়াবিন বান্দাদের সলাপ সলাত দোহা আওয়াবিন বান্দাদের সলাপ সলাতুল কুসুক সলাতুল খুসুক আওয়াবিন বান্দাদের সলাপ এইরকম আপনার মাগরীবের পরে নফল নামাজ পড়া এটাও আওয়াবিন বান্দাদের সলাপ কিন্তু একটা নামাজকে নির্দিষ্ট করে নেওয়া যে এই নামাজটা শুধু সলাতুল আওয়াবিন আরগুলা সলাতুল আওয়াবিন না এই নির্দিষ্টকরণটা নবী সাল্লাহ সাল্লাম সাহাবাইকরাম করেন নাই এবং কোনো হাদিসে মাগরীবের পরের এই নামাজকে আওয়াবিন বলা হয় নাই বরং নবী নবিসাম বলছেন যেটা সহি মুসলিম এবং ইবনি খোজাইবার মধ্যে আসছে সলাতলাবিন হিনা তার মেদুল ফেসাল নবী নবিসাম বলছেন ওটের বাচ্চাগুলো যখন গরম হয়ে যায় তখন আওয়াবিন বান্দাদের সলাতের সময় হয়ে যায় মানে ওটার বাচ্চা গরম হওয়া মানে সূর্য যখন উঠে আলোটা প্রখর হয়ে যায় উপরের দিকে উঠে যায় তখন আল্লাহর আওয়াবিন বান্দা যারা তারা নামাজ পড়ার জন্য দৌড়তে মানে সলাত দোহা সলাত দোহা কেন বিশেষ এটা আওয়াবিন বান্দাদের একটা গুরুত্বপূর্ণ সলাত তবে মোসান্নাফ ইবনে আবি সাহেবা এবং বাইহাকির মধ্যে একটা হাদিসে মাগরি বেসার মাঝখানের যে সলাপ এটাকেও বলা হয়েছে যে এটাও আওয়াবিন বান্দাদের সলাপ মাগরি বেসার মাঝখানে এটাও আওয়াবিন বান্দাদের সলাপ তবে এই হাদিসটা দৈব দুর্বল সনদ একেবারে দুর্বল সনদে এই মাগরি বেসার মাঝখানে এটাকে আওয়াবিন বান্দাদের সলাপ বলা হয়েছে অর্থাৎ এখানে আমরা যে বিষয়টি বলতেছি সেটি হলো মানে আওয়াবিন বান্দাদের সলাপ নির্দিষ্ট একটা সলাপ না ওই এসরাকো আওয়াবিন বান্দাদের সলাপ তাহাজুদ আওয়াবিন বান্দাদের সলাপ মাগরে বেশার মাঝখানে পড়লে এটাও আওয়াবিন বান্দাদের সলাপ কিন্তু একটাকে আওয়াবিন বান্দাদের সলাপ হিসাবে নির্দিষ্ট করা এটা কোনো হাদিসে নবী সালাম এইভাবে নির্দিষ্ট করেন নাই আচ্ছা অষ্টআশি নম্বর যেই জাল হাদিসটা আমরা বলবো সেটা হলো অনেক বইতে নতুন নতুন নামাজ আছে অনেক নামাজের নাম আছে হেফজুল ইমান নামাজ নাম শুনছেন না হেফজুল ইমান নামাজ কাপ্পারা নামাজ বুজুর্গি নামাজ দৌলত লাভের নামাজ শকরের নামাজ পিতামাতার হকের নামাজ এইরকম অনেক নামাজ একদিন একজন আমাকে বলছে আমি ডেলি তিরিশ ওয়াক্ত নামাজ পড়ি ডেলি কয় ওয়াক্ত তিরিশ ওয়াক্ত পড়েন তা আমি কই এত এই ওয়াক্তগুলা এত নামাজ পাইছেন কই কয় আমার কাছে আহাদ নামা তারপরে বারো চান্দের ফজিলত ন্যাক আমল আরো অনেক বইয়ের নাম বলছে আমার কাছে এসব বই আছে এইসব বইয়ের মধ্যে অনেক নামাজ আছে আমি প্রতিদিন তিরিশ অক্ত পড়ি তিরিশ অক্ত নামাজ পড়ে তো এই নামাজগুলো এই যে বিভিন্ন বানানো নামাজ এগুলো কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো নামাজ আসে না এগুলো বানানো বানোয়াট নামাজ আচ্ছা উনানব্বই নম্বরে আমরা যেটা বলবো সেটা হলো আশুরার ঘটনা আশুরার বিশাল অতীত ভবিষ্যতের ঘটনার বানোয়াট ফিরিস্তি যে আসুরার দিন মানে মহারম মাসের দশ তারিখ একেবারে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়াতে যা হয়েছে সব এই দিনে হয়েছে এই এই ওয়াজ আমরা ছোটবেলা থেকে কিন্তু শুনে আসতেছি যে একেবারে এই দিন আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করছেন পাহাড় বানাইছেন পর্বত বানাইছেন নদ নদী বানাইছেন কলম বানাইছেন লাভ মাহফুজ বানাইছেন আরশো বানাইছেন কুরসি বানাইছেন জান্নাত বানাইছেন জিব্রাইল বানাইছেন ফেরস্তা বানাইছেন আদম আলাইসাল্লামকে বানাইছেন আদম আলাইসাল্লামকে জান্নাতে দিছেন তারপরে নু আলাইসাল্লামকে নৌকা থেকে বের করছেন দাউদ আলাইসাল্লামের তবা কবুল করছেন আলি আলাইসাল্লামের রাজত্ব দিয়েছেন যত নবীদের যত ঘটনা ঘটছে জীবনে সব কোন দিন সব আসুরার দিন মানে আমরা সারা একদিন বয়ান করিও শেষ হবে না যে আসুরার দিনের যে ঘটনা একেবারে শুরু থেকে এই পর্যন্ত সব কিছু অথচ হাদিসের মধ্যে একটা ঘটনা শুধুমাত্র সহি রাওয়ায়তে একটা ঘটনা পাওয়া যায় যেটা ইমাম ইবনুল জাউজি রহমাহুল্লাহ ইমাম জাহাবি রহমাউল্লাহ ইমাম আব্দুল হাই লখনবী রহমাউল্লাহ তারা সকলেই বলছেন যে একটা ঘটনা পৃথিবীতে আসুরার ঘটনা হিসেবে সহি বর্ণনা আসছে সেটা হইল মুসা আলহিসাম আলে ফেরাউন থেকে আল্লাহ পাক সেদিন তাকে নাজার দিয়েছিলেন মুসার ইসলাম এবং তার কাউমকে ইমানদারদেরকে আর আলে ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করছেন এইটা একেবারে সহি সনদে হাদিসের মধ্যে আসছে আর তিনটা ঘটনা আসছে হাদিসে দুর্বল সনদে মানে অনির্ভরযোগ্য একেবারে অত্যন্ত দুর্বল সেখানে আপনার নু আলাহ ইসলামের নৌকা থেকে রক্ষা পাওয়া মানে প্লাবন থেকে যেদিন সর্বশেষ রক্ষা পেয়েছিলেন সেই দিন আসরে ছিল আদম আলাহ ইসলামের কবুল হওয়া এটা সেদিন আসরের দিন ছিল আর ঈসা আলহিসাল্লামকে আল্লাহ আল্লাপাক আসমানে তুলে নিছেন এটাও আসুরের দিন ছিল এই তিনটা বর্ণনা তিনটা ঘটনার বর্ণনা একেবারে দরিব জেদ্দান মানে অত্যন্ত দুর্বল সনদে হাদিসে আসছে এর বাহিরে এই যে ফিরিস্তি বিশাল কিছু এগুলো কোনো সহি দৈব জাল কোনো হাদিসে আসেন এগুলো ইহুদিদের বিভিন্ন বইতে খ্রিস্টানদের বিভিন্ন বইতে বিভিন্ন রওয়ায়তে বিভিন্ন জায়গায় সব এই মানে সনদবিহীনভাবে এসব বর্ণনা আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে এগুলো এখন আমাদের মধ্যে চলে আসছে আমরা মনে করি আসুরের দিনে সব হয়েছে এবং কেয়ামত এই আসুরের দিনে কেয়ামতের জন্য আমরা প্রস্তুতি নিয়ে বসে থাকি যে আসুরের দিনে কেয়ামত হয়ে যেতে পারে হ্যাঁ অর্থাৎ এই এই যে বানোয়াট ফিরিস্তিগুলো এইগুলো জাল হাদিস আজকে সর্বশেষ যেটা আমরা আলোচনা করব নব্বই নম্বর এটা হলো মৃত্যুর সময় শয়তান পিতামাতার রূপ ধরে মানুষকে বিভ্রান্তির চেষ্টা করে হ্যাঁ, এরকম একটি জাল হাদিস আছে যে আমরা অনেক সময় শুনি যে মানুষ মারা যাওয়ার সময় শয়তান নাকি মা বাবা সুরত ধরে আসে সুরত ধরে এসে তাকে ইমান হারা করার জন্য তাকে বিভিন্ন বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে এই জন্য মানে যারা বলেন যে ফিরের দরকার মানে ফির লাগবে তাদের বড় দলিল হইল শোনো তুমি যখন মারা যাইবা মারা যাওয়ার সময় এরকম তোমার মা বাবা সুরতে শয়তান এসে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তখন পীর সাহেব একশো মাইল দুশো মাইল পাঁচশো মাইল দূরে থাকলেও উনি কাস্পের মাধ্যমে দেখে ফেলবেন দেখার পরে উনি ওখান থেকে বদনামারি দিবেন বদনামারি দিলে বলবেন যে এই তুমি বিনা দলিলে বলো আল্লাহ তখন আপনি দেখবেন যে ঘর ঘর করে বলি ফেলবেন মোহাম্মদ রসুল্লাহ দেখেন আপনার পীর সাহেব না হইলে কিন্তু আপনি কলমা বলতে পারতেন না এটা হলো বড় দলিল সাধারণ মানুষকে মানে এইভাবেই বোকা বানিয়ে মানুষ তখন কথা আল্লাহ হকবার অবশ্যই তার তো ইমান হারা ওই দুনিয়া থেকে যাইতে হইব তাহলে অবশ্যই লাগবো পি সাহেব দরকার না হয়তো ইমান থাকবে না কারণ আমার মৃত্যুকালে তো শয়তান বিভিন্নভাবে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তখন আমার ইমান কিভাবে আসবে এরকম দেখবেন অনেক ঘটনা আছে যে যে বড় বড় আলেম মারা যাইতেছে শয়তান আছে এরকম করতেছে তখন পীর সাহেব বদনামারে দিছে মানে পিঠা বধু করতেছে ওখান থেকে দেখতেছে যে তার মরিদের সাথে শয়তান এই কাজ করতেছে উনি বদনামারি বলতেছে যে এই তুমি বলো যে বিনা দলিলে আমার আল্লাহ কিসের দলিল দলিল হ্যাঁ, এই ফির সাহেবের কথা সে শুনে গেছে শুনে কালেমা পড়ে ফেলছে হ্যাঁ, এই যে মৃত্যুর সময় শয়তান আসি মা বাবার রূপ ধরে বিভ্রান্তি চেষ্টা করে এই জাতীয় যে হাদিসটি এটা এই বিষয়ে কোনো কথা হাদিসে আসে নাই ইমাম সৈয়দি ইবনে হাজর মাক্কি রহমাউল্লাহ বলেন যে এই কথাটা সম্পূর্ণ ভ্রান্ত বানোয়ার আল্লাহ সুবানা তালা আমাদের সবাইকে সমস্ত প্রকার জাল হাদিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ সুবানা তালা আমাদেরকে কোরআন এবং সুনার উপরে কামত থাকার তৌফিক দান করুন আল্লাহ সুবানা তালা আমাদের সবাইকে সহি হাদিসের উপরে সুনার উপরে আমল করার আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করুন রব্বুল আলমিন আমাদেরকে সেরেক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল আল্লাপাক আমাদের সবাইকে নসিব করুন আমিনিয়া রব্বাল আলমিন সুহানক আল্লাহ হামদিকা আসাদু আল্লাহ ইলাহ الله الله الله الله الله الله